ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল হাসনা হে নার খানে খানে যায় ভরে যায় মন সূর্য পানে বিলায় জীবন হাসনা হেনার ঘ্রাণে ঘ্রাণে যাই ভরে যায় মন সূর্যমুখী সূর্য পানে বিলায় জীবন হাসনা হেনার ঘ্রাণে ঘ্রাণে যাই ভরে যায় মন সূর্যমুখী সূর্য পানে বিলায় জীবন লালে লালে রঙিন করে দিয়ে যায় শিমুল লালে লালে রঙিন করে যায় শিমুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা দুই চামেলি নানান রঙের ফুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা দুই চামেলি নানান রঙের ফুল পদ্ম রূপ দেখি তার শিল্পীর আঁকা তুলি শাখে শাখে যায় নেচে যায় পাশে ফালি পদ্ম রূপ দেখি তার শিল্পীর আঁকা তুলি বৈশাখী যায় নেচে যায় চম্পাশে ফালি পদ্ম পলাশ রূপ দেখি তার শিল্পীরা কাতুলি শাখে শাখে যায় নেচে যায় চম্পাশে ফালি রক্ত জবা বকুল বেলি প্রাণ করে আকুল রক্ত জবা বকুল বেলি প্রাণ করে আকুল প্রাণ করে আকুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল ও গন্ধরাজ শিউলি বকুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল গোলাপ চাপা জুই চামেলি নানান রঙের ফুল